হাজির হয়েছি আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা করে থাকি এবং করে চলেছি অনেক বছর ধরে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস কী তা বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি প্রাসঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি আজও এর ব্যতিক্রম হবে না আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত মসিহ ও ইমাম মাহদি আলাইসাল্লাতুয়াসাল্লাম হজরত মির্জা গোলাম মাহমুদ এর সত্যতার প্রমাণ নিয়ে কথা বলবো আরও কথা বলবো এই বিষয়ের প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে শুরুতেই আমি বিজ্ঞ আলোচকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাদিকে উপস্থিত আছেন জনাব সাইফুল ইসলাম সাহেব স্টুডিওতে আমার সামনে বসে আছেন জনাব শামীম আহমদ সাহেব এবং প্যানেলে আছেন মৌলানা সালে আহমদ সাহেব এবং মৌলানা ইনামুর রহমান সাহেব কারিগরি সহযোগিতায় আমাদের সাথে আছেন জনাব রিয়াজুর রহমান সাহেব এবং তৌফিক আহমদ সাহেব শুধু দর্শক মণ্ডলী আমাদের আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়ে চলুন মূল প্রোগ্রামের দিকে দৃষ্টি আকর্ষণ করি প্রতি শনিবার রাত দশটায় এফ এম তরঙ্গে একশো দশমিক সাত গিকাহার্সে আপনারা এই প্রোগ্রাম শুনতে পাচ্ছেন এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আপনারা সরাসরি এই অনুষ্ঠান শুনতে পাবেন W W W dot voice of Islam Bangla dot CA dot com web পেজে এছাড়াও চীন রেডিওতে সরাসরি আপনারা এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার জন্য আমাদেরকে ফোন করুন এই নাম্বারে four one six four one zero six five two two এছাড়াও আপনারা টোল ফ্রি নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদেরকে ফোন করুন toll free number one eight five five four one six six five two two অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা শুনে নেই আমাদের প্রাণপ্রিয় নিখিল বিশ্ব আহমদে মির্জা আহমদে মুসলিম জামাতের খলিফা হজরত মির্জা মুসরুর আহমদ খলিফাতুল মসিয়াল খামেসের প্রদত্ত জুমার খুদ্বার সারাংশ চয়নকৃত অংশটুকু আমাদের সাথে আমাদের সামনে পড়ে শোনাচ্ছেন মৌলানা আহমদ তারেক মুবাসের সাহেব সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আলহামের সহযোদ্ধা ছিলেন ঐতিহাসিক ওয়াগদির মতে তিনি বায়াতের আমাদের প্রাণপ্রিয় ইমাম হাসাদ খলিফতুল নসিয়াল খামেস এদুল্লাহ তালা বিন আসলি আজিজ গতকাল তেইশে নভেম্বর দু হাজার আঠারো লন্ডনের বায়তুল ফতু মসজিদে প্রদত্ত জুমার খুদ্বায় মহানবী সাল্লাহ আলহ আসালামের বদরি সাহাবিদের স্মৃতিচারণ করেন হুজুর বলেন আজ থেকে আমি পুনরায় মহানবী সাল্লাহ আলহ আসালামের বদরি সাহাবিদের স্মৃতিচারণ শুরু করব প্রথমে যে সাহাবির স্মৃতিচারণ করব তার নাম হজরত সিনান বিন আবি সিনান রদিয়াল্লাহ আনহু তিনি বদর ওহদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আলহামের সহযোদ্ধা ছিলেন ঐতিহাসিক ওয়াগদির মতে তিনি বায়াতে রেজওয়ানে অংশ নেওয়া প্রথম সাহাবি তিনি যখন বয়াত নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেন তখন মহানবী সাল্লাহ আলহিবাসাল্লাম প্রশ্ন করেন কোন কথার ভিত্তিতে তুমি বয়াত নিচ্ছ তখন হজরত সিনান বলেন হে আল্লাহ রসুল আপনার মনে যে কথা আছে তার উপর ভিত্তি করে আমি বয়াত করতে চাই মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম জিজ্ঞাসা করেন আমার মনে কি আছে মহানবী সাল্লাহ আলহামের পবিত্র সাহচর্যের গভীর প্রভাব ছিল সাহাবিদের ওপর তাই হাজর সিনান বলেন হয় বিজয়ী হওয়া নতুবা শহীদ হওয়া তখন অন্যরাও বলতে থাকেন আমরাও এ কথার ভিত্তিতে বয়াত করছি হে আল্লাহ রসুল তুলাইহার মিথ্যা নবুয়তের দাবির বিষয়ে তিনি অর্থাৎ হজরত সিনানি প্রথম মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে চিঠি লিখে অবগত করেছিলেন দ্বিতীয় সাহাবি হলেন ইয়েমেন নিবাসী হজরত মেহজা রদুয়াল্লাহ আনহু তার পিতার নাম ছিল সালেহ তিনি হজরত ওমর আজিল্লাহ আনহুর মুক্তকৃত দাস ছিলেন বদর যুদ্ধে বদরের যুদ্ধে তিনি ছিলেন প্রথম শহীদ বন্দী অবস্থায় তাকে হজরত ওমর আদিল্লাহ আনহুর কাছে নিয়ে আসা হলে তিনি অনুগ্রহ বসে তাকে মুক্ত করে দেন তিনি মুহাজিদের মধ্যে শীর্ষ সারিতে ছিলেন বদরের প্রান্তরে আমর বিন হাজরামির তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি হলেন হাজরত আমির বিন মুখাল্লাদ রদি আল্লাহ আনহু তিনি খাজরাজ গোত্রের শাখা বনু মালেক বিন নাজ্জারের সদস্য ছিলেন তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন এবং ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি হলেন হাজরত হাতেব বিন আমর বিন আব্দে কায়েস আব্দে শামস রদিয়াল্লাহ আনহু হজরত সোহেল বিন আমর সলিদ ও জিকরান তার ভাই ছিলেন দারে আরকামের যুগের পূর্বেই হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আল্লাহ আনহুর তবলিগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন দুবার আবিসিনিয়ায় হিজরত করেন এক বর্ণনা অনুসারে প্রথম দফার হিজ হিজরতে তিনি সর্বপ্রথম আবিসিনিয়াতে গমন করেন বা পৌঁছান বদরের যুদ্ধে তিনি তার ভাই সালিদ বিন আমরের সাথে ছিলেন মহানবী সাল্লাহ আলহি ওয়াসালামের সাথে হাজার সৌদা বিন তে জাম আর বিবাহে তিনি অলি ছিলেন আরেকজন সাহাবি ছিলেন হাজরত আবু হুজাইমা বিন ওস রাদিউল্লাহ তালু হজরত মাসুদ বিন ওসের ভাই ছিলেন তিনি তিনি বদর ওহদ সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাহ আলহামের সাথে অংশ নিয়েছিলেন হজরত ওসমান রাদিল্লাহ তালাহনুর খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি হজরত তামিম রাদিল্লাহ তালাহনু তিনি খেরাসের মুক্তকৃত দাস ছিলেন তিনি বদর এবং ওহদের যুদ্ধ অংশ নেন আরেকজন সাহাবি হজরত মুনজির বিন কোদামা রদিয়াল্লাহ আনু তিনি বনু গানাম গোত্রভুক্ত ছিলেন বদর এবং ওহদের যুদ্ধে অংশ নিয়েছিলেন আরেকজন সাহাবি হজরত হারেস বিন হাতেব রদিয়াল্লাহ আনহু তার মায়ের নাম ছিল আমামা বিনতে সামেদ আনসারদের আউস গোটের সদস্য ছিলেন তিনি বদরের যদুর উদ্দেশ্যে রওনা হয়ে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রওয়াহা নামক স্থানে পৌঁছে তাকে ওয়াজিদ আবু লোবাবাকে যথাক্রমে বনু আমের গোটের আমির এবং মদিনার শাসক নিযুক্ত করে ফেরত পাঠান তাদের যুদ্ধে যাবার সংকল্প যেহেতু দৃঢ় ছিল তাই মহানবী সাল্লাহ আলহি আসলাম তাদের উভয়কেই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বলে গণ্য করেছেন হজরত হারেস খায়বারের যুদ্ধে শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি ছিলেন হজরত সালাবা বিন জায়দ রদিয়াল্লাহ তালু তিনি খাজরাজ গোত্রভুক্ত ছিলেন বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি হজরত সাবেদ বিন আলজিজের পিতা ছিলেন আলজিজ হজরত সালাবার উপাধি ছিল তার দৃঢ়চিত্ততা দৃঢ় সংকল্প আর সৎ সাহসের জন্য তাকে এই উপাধি দেয়া হয়েছিল আরজন সাহাবি ছিলেন হজরত উকবা বিন ওয়াহাব রাদু আল্লাহ তালু বদর এবং ওহদের যুদ্ধ সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাহ আলাইসালামের সহযোদ্ধা ছিলেন আরেকজন সাহাবি হলেন হজরত হাবিব বিন আসবাদ বিন সাদ রদু আল্লাহ আনু আনসারদের গোত্র বনু হারামের মুক্তকৃত দাস ছিলেন তিনি তিনি বদর এবং ওহদের যুদ্ধে অংশ নেন আরেকজন সাহাবি হজরত হোসাইমা আনসারি রানু তিনি বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধে অংশ নিয়েছিলেন আমির মোয়াবিয়ের যুগে তিনি মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি হজরত রাফে বিন হারেস রানু আনসারদের বনু নাজ্জার গোত্রের লোক ছিলেন তিনি তিনি বদর ওহদ ও খন্দক সহ সকল যুদ্ধে অংশ নেন হজ ওসমান রাদিল্লাত রানুর খেলাফতকালে তিনি মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি হজরত রোখায়লা বিন সুলবাহ বা সালাবা রদিউল্লাহ তালা তার পিতা ছিলেন সালাবা বিন খালেদ তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন সিফিনের যুদ্ধে তিনি হজরত আলী রদুল্লাহ তালা আনহুর সাথে ছিলেন আরেকজন সাহেব জাবের বিন আবদুল্লাহ বিন রিয়াব রাদিউল্লাহ তালানু তিনি সেই ছয়জন সাহা আনসার সাহাবির একজন ছিলেন যারা সর্বপ্রথম মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি বদর ও সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আলাইসলামের সঙ্গী ছিলেন আকাবার প্রথম বয়াতের সময় তিনি প্রথম বয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন হুজুর বলেন আরেকজন সাহাবি হজরত সাবিদ বিন আকরাম বিন সালাবা রাদু আল্লাহ তালু বদর সহ সকল যুদ্ধে তিনি মহানবী সাল্লাহ আলাইসালামের সহযোদ্ধা ছিলেন মুতার যুদ্ধে হজরত আবদুল্লাহ বিন রবাহার মৃত্যুর পর হজরত সাবেদ বিন আকরাম মুসলমানদের পতাকা হাতে তুলেন এবং বলেন হে মুসলমানগণ তোমরা নিজেদের মধ্যে হতে কাউকে নেতা মনোনীত করে নাও তখন সবাই তাকে নেতার আসনে বসাতে চাইলেও তিনি অস্বীকৃতি জানান এরপর সবাই হাজরত খালেদ বিন ওয়ালিদকে তাদের নেতা নিযুক্ত করেন সিরাত হিস ইবনে হিসামে বর্ণিত হয়েছে মোতার যুদ্ধে শত্রুদের সংখ্যা যুদ্ধের সাজ সরঞ্জাম মুসলমানদের তুলনায় অনেক বেশি ছিল এটি দেখে হাজরত আবু হুরার রাদিল্লাহ আনু চিন্তিত হয়ে পড়েন তখন সাবেদ বিন আকরাম তাকে স্মরণ করেন বদরের যুদ্ধেও কাফিরদের সংখ্যা এবং যুদ্ধাস্ত্র মুসলমানদের চেয়ে অনেক বেশি ছিল তবুও আল্লাহ মুসলমানদের জয়ী করেছেন তাই এবারও এমনটিই হবে হাজরত আবু বকর রাদিল্লাহ আনহুর খেলাফতকালে তিনি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মোর্তাদের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করেন পথিমধ্যে তুলাইহার ভাই সালামার হাতে সাবেদ বিন আকরাম শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি হাজার সালামা বিন সালামা রদুল্লাহ আনহু আনসারদের বনু আশহালের সদস্য ছিলেন তিনি মদিনায় মহানবী সাল্লাহ আসলামের আবির্ভাবের সংবাদ পৌঁছলে অনতিবিলম্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি একজন ছিলেন বদরসহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আলাইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি যুদ্ধ করার সৌভাগ্য লাভ করেন উমর আজুল্লাহ আনহু তাকে ইয়ামামার শাসকও নিযুক্ত করেছিলেন তার বাল্যকালে একবার এক ইহুদি আলেম এসে তার বংশের লোকদেরকে পরকাল পুনরুত্থান জান্নাত ও জাহান্নাম ইত্যাদি বিষয়ে পরামর্শ দিতে থাকে এবং বলতে থাকে এক পর্যায়ে সেই আলেম মক্কা ও দিকে মানুষকে ইশারা করে বলে এখান থেকে একজন নবী আবির্ভূত হবে অতপর যখন তারা মহানবী সাল্লাহ আলহামের আবির্ভাবের সংবাদ পান তখন তাকে গ্রহণ করেন কিন্তু সেই ইহুদি আলেম তখনও জীবিত থাকা সত্ত্বেও হঠকারিতা বসে তাকে গ্রহণ করতে পারেনি হজরত সালেমা চৌত্রিশ হিজড়িতে মতান্তরে পঁয়তাল্লিশ হিজড়িতে চুয়াত্তর বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি জাবর বিন আতিক রাদিয়াল্লাহ আনহু বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লামের সঙ্গে ছিলেন একষট্টি হিজড়িতে ইয়াজিদের যুগে তিনি মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি হাজার সাবেদ বিন সালাবা রবিউল্লাহ আনহু তিনি ছিলেন সালাবা বিন জায়েদের পুত্র তিনি আকাবার দ্বিতীয় বয়তের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন বদর ওহদ খন্দক প্রভৃতি যুদ্ধে মহানবী সাল্লাহ আসলামের সাথে তিনি অংশ নিয়েছিলেন তায়েফের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন বদরের যুদ্ধে তিনি তার পিতার সাথে অংশ নিয়েছিলেন হজুর বলেন আরেকজন সাহাবি হাজার সোহেল বিন ওয়াহাব রাদিউল্লাহ রানু কুরাইশদের বনু ফাহার গোত্রের সদস্য ছিলেন প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন অতঃপর আবিসিনিয়ায় হিজরত করেন পরে মক্কায় ফিরে আসেন এবং মদিনায় হিজরত করেন বদরের যুদ্ধে অংশগ্রহণের সময় তার বয়স ছিল চৌত্রিশ বছর বদর ওহদ সহ সকল যুদ্ধেই তিনি অংশ নিয়েছিলেন তার এক ভাই সাফান বদরের যুদ্ধে তার সাথে অংশ নেন তার অপর এক ভাই সাহাল বদরের যুদ্ধে মুশ্রিকদের পক্ষে ছিলেন এবং মুসলমানদের হাতে তিনি বন্দী হন সাহাল ইসলাম গ্রহণ করলে মক্কায় গিয়ে তা প্রকাশ করার মতো সাহস পাননি তাই কাফিরা তাকে নিজেদের লোক ভেবে যুদ্ধের জন্য নিয়ে আসে মহানবী সাল্লাহ আলাইসালাম পুরো ঘটনা অবহিত হয়ে তাকে মুক্ত করে দেন নবম হিজড়িতে তাবুকের যুদ্ধ থেকে ফেরার পর তিনি মৃত্যু বরণ করেন এবং মহানবী সাল্লাম মসজিদে নব্বীতে তার জানাজা পড়ান আরেকজন সাহাবি হজরত তোফাইল বিন হারেস রাদিল্লা আনহু তিনি বদর ওহদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লামের সাথে অংশ নেন বত্রিশ হিজিতে সত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি ছিলেন খাজরাজ গোত্রভুক্ত হজরত আবু সলিদ উসাহারা বিন আমর রাদিয়াল্লাহ আনহু তিনি বদর ও অন্যান্য যুদ্ধে মহানবী সাল্লাহ আসলামের সাথে ছিলেন তার পিতা আবু খারজা আমর বিন কায়েসও একজন সাহাবি ছিলেন হুজুর বলেন আরেকজন সাহাবি হজরত সালাবা বিন হাতেব রাদ আনসারি রাদিল্লাহ তালা আনহু বদর সহ বেশ কয়েকটি যুদ্ধে তিনি অংশ নেন তিনি মহানবী সাসলামকে বলেন আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়ে দেন কিন্তু মহানবী সাসলাম তাকে স্বল্প স্বল্পে তুষ্ট থাকার প্রতি মনোযোগ আকর্ষণ করেন তবুও তিনি বারংবার মহানবী ইসলামের কাছে এই আবেদন নিয়ে আসতে থাকলে মহানবী ইসলাম তার জন্য দোয়া করেন যার ফলে তার গুটিকা ছাগল সংখ্যায় বেড়ে গিয়ে বিশাল ছাগপালে পরিণত হয় তিনি ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন কিন্তু এর পরিণতি শুভ হয়নি তিনি ব্যস্ততার কারণে ধীরে ধীরে মসজিদে আসা কমিয়ে দেন এবং পরবর্তীতে জাকাত দিতেও অস্বীকৃতি জানান বলে ইতিহাস থেকে জানা যায় ফলে মহানবী ইসলাম তার কাছ থেকে পরে আর কোনো দিন জাকাত নেননি এমনকি হাজরত আবু বকর আবুবাকর হাজদ উমর এবং হজ উসমান রাদিল্লাহ আনহুর খেলাফতকালে তারাও তার কাছ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও জাকাত গ্রহণ করেননি হজরত উসমানের যুগে তিনি মৃত্যুবরণ করেন এ প্রসঙ্গে হুজুর বলেন একজন বদরি সাহাবির কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত আর বাস্তবে এমনটি হয়নি ইবনে হাজার আসকালানি এ ব্যাপারে বিস্তারিত বলেছেন সালাবা নামের যে সাহাবি বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন অতএব উপরোক্ত যে ঘটনাটি বলা হলো তিনি অবশ্যই বদরি সাহাবি ছিলেন না আসকালানি প্রমাণ করেন যে জাকাত প্রদানে অস্বীকারী ব্যক্তির নাম ছিল সালাবা বিন আবি হাতেব অথচ বদ্রি সাহাবির ব্যাপারে সবাই একমত যে তার নাম ছিল সালাবা বিন হাতেব তিনি আবি হাতেব নন কাজেই দুজন মোটেই এক ব্যক্তি ছিলেন না একজন বদ্রি সাহাবি কোরআনী শিক্ষা পরিপন্থী এরূপ আচরণ করবেন তা কোনোভাবেই সম্ভব নয় হজুর হজরত আসকালানির হজুর ইবনে হাজার আসকালানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান প্রদানের জন্য হজুর বলেন আরেকজন সাহাবি সাদ বিন ওসমান বিন খালদা আনসারি রাদিল্লা তালাহনু তিনি বদর সহ অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আরেকজন সাহাবি আমের বিন উমাইয়া রাদি আল্লাহ তালা আনু তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশ নেন এবং ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন আরেকজন সাহাবি ছিলেন আমর বিন আবি সারাহ রাদি আল্লাহ তালা আনহু হজরত ওসমান রাজিল্লা তালানুর যুগে তিনি মৃত্যুবরণ করেন এরপর হুজুর হুজুর খুদ্বার শেষ দিকে দোয়া করে বলেন আল্লাহ তালা এইসব সাহাবির পদমর্যাদা উত্তরোত্তর উন্নতি করে থাকুন এবং আমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণে বেশি বেশি সৎ কাজ করার আর ত্যাগ শিকারের এবং নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে পবিত্র জীবন যাপনের তৌফিক দান করুন প্রিয় শ্রোতামণ্ডলী হুজুরের খুদ্বার সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খুদ্বার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের পুরো খোদবাটি শুনতে পাবেন আমাদের ইন্টারনেট রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের নিয়মিত website W W W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ধন্যবাদ মৌলানা আহমদ তারেক মুবাসের সাহেব সুধিমণ্ডলী এতক্ষণ আমরা নিখিল বিশ্ব মুসলিম আহমদীয় মুসলিম জামাতের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়েদ আল্লাহ তাল্লাহ প্রদত্ত গত শুক্রবারের জুমার খুদ্বার সারাংশ শুনছিলাম আমরা শুনছিলাম সেই মহান বদ্রি সাহাবিদের কথা তাদের বলিদানের কথা তাদের সাথে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিহাসাল্লামের যেই মধুরতম সম্পর্ক ছিল সেই ঘটনার কথা আল্লাহ তালা আমাদেরকে সেই সাহাবিদের পথ চলার পথে পথ চলার তৌফিক দান করুন আমিন শ্রোতামণ্ডলী আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে এফ এম তরঙ্গে একশো দশমিক সাত গিগাহার্সে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার phone number four one six six five two four one six four one zero six five two two toll free নাম্বারে আমাদেরকে ফোন করতে পারেন one eight five five four one six six five two two অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দদের সাথে কিছু কথা বলতে চাই শুরুতেই আমি জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে জানতে চাইব যে আমাদের এই সময়ে ইসলামের যে দুরবস্থা বা এ থেকে আমাদের ইসলামের যে দুরবস্থা এবং এই থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং অথবা আমরা কিভাবে ইসলামকে ডিফেন্ড করতে পারি ধন্যবাদ রিঙ্কি হক সাহেব আপনারা voice of Islam Bangla radio Hamedia town studio থেকে আপনারা শুনছেন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং এছাড়াও ইউটিউব চ্যানেলও আপনারা আমাদের সরাসরি সম্প্রচার দেখছেন সেই দর্শকদেরও আমি আসসালামু আলাইকুম বলছি বর্তমান এই যুগ এমন একটি যুগ যে যুগের কথা যে যুগের অবক্ষয়ের কথা আজ থেকে পনেরো শত বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাম পবিত্র কোরআনের আলোকে বলে গিয়েছিলেন এবং এই দুরবস্থার সময় একমাত্র হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লামের মাধ্যমেই এই যুগে ইসলামের প্রকৃত শিক্ষাকে পৃথিবীতে চর্চা এবং বাস্তবায়ন করা সম্ভব এই যুগের কিছু অবক্ষয়ের চিত্র আমি প্রথমে তুলে ধরছি সম্প্রতি হাফিংটন পোস্ট ইউকে থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে এতে দেখা যাচ্ছে যে ইউরোপের ধর্মীয় আইডেন্টি নিয়ে লোকজন আর পরিচিত হতে চাচ্ছে না এবং এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এর ট্রেন্ড আমরা ইউএসএতেও দেখছি কানাডাতেও দেখছি এবং অস্ট্রেলিয়াতেও দেখছি গবেষণায় দেখা যায় ইংল্যান্ড এবং ওয়েলসে ক্রিশ্চিয়ানরা নাস্তিক হয়ে যাচ্ছে দু সালের বিশ্লেষণে দেখা যায় শতকরা আটচল্লিশ দশমিক পাঁচজন লোক অধার্মিক হিসেবে তাদের পরিচয়পত্রে লিখেছে এবং বাকি তেতাল্লিশ দশমিক আট পার্সেন্ট লোক এখনও ক্রিশ্চিয়ান আছে রিপোর্টার হচ্ছেন ডক্টর স্টেফেন গুলি ফ্রেন্ড তিনি একজন একাডেমিক সেন্ট ক্রিশ্চিয়ান হয়ে বড় হয়েছিলেন তিনি বলেন লোকজন অধিকারে ধর্মের বা বিশ্বাসের কোনো চর্চা তো করছেই না এর মূল কারণ হচ্ছে ধর্মের সমাজবিজ্ঞান অর্থাৎ যেভাবে খোদার ধারণাকে খ্রিস্টানরা পরিবেশন করছে মানুষ সেই সেভাবে আর বিশ্বাস করতে চাচ্ছে না যার ফলে সমাজে যে সমস্ত অবক্ষয়গুলো দেখা যাচ্ছে যেমন প্রথম অবক্ষয়টি হচ্ছে এখন পৃথিবীতে বিবাহ বহির্ভূত ছেলেমেয়েদের জন্ম হচ্ছে চিলিতে শতকরা সত্তর জন আইসল্যান্ডে চৌষট্টি জন ফ্রান্সে ছাপ্পান্ন জন নরওয়েতে পঞ্চাশ জন বেলজিয়ামে বাহান্ন জন নেদারল্যান্ডে আটচল্লিশ জন ইউকেতে শতকরা সাতচল্লিশ জন ইউএসএতে শতকরা চল্লিশ জন এবং কানাডাতে শতকরা তিরিশ জন বিবাহ বহির্ভূত ছেলেমেয়ের জন্ম হচ্ছে অথচ আমরা যদি ইসলাম চর্চার দেশ তুরস্কের দিকে তাকাই সেখানে মাত্র টু পার্সেন্ট বিবাহ বহির্ভূত ছেলেমেয়েদের জন্য হচ্ছে তারপর ড্রাগের মহাবারী যেটা দেখা যাচ্ছে বর্তমান যুগে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা হুর একটি পরিসংখ্যানে দেখা যায় প্রতি দশ সেকেন্ডে একজন করে মানুষ মারা যায় মদ পান মদ পানের কারণে এবং মদ পানজনিত রোগের কারণে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বা ইউরোপের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখা যায় যে মদ পানের হিরিক মহামারে আকারে দেখা যায় শতকরা দশ থেকে চোদ্দোশো চোদ্দো জন লোকজন মডারেট মদ পানে বিশ্বাসী কিন্তু এরাও প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে এরা সমাজের ভার্নারেবল হিসেবে চিহ্নিত হচ্ছে আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে পবিত্র কোরআন মদকে নিষিদ্ধ করেছে এবং মুসলমানরা এটি সর্বদাই প্র্যাকটিস করেছে এবং মদ খাওয়া থেকে বিরত থেকেছে কিন্তু বাইবেল এবং ইহুদিদের ধর্মগ্রন্থে এ ধরনের কোনো তাগিদ নেই বিশিষ্ট alcohol anonymous a international mutual aid ফেলোশিপের ফাউন্ডার উনিশশো সালে বিল উইলসন এবং ডক্টর ববে স্মিথ একটি প্রজেক্ট তৈরি করেন যে কিভাবে মানুষকে মদ থেকে মুক্ত করা যায় এখানে তারা যে বারোটি স্টেপ সুপারিশ করেছিলেন তার মধ্যে প্রথম তিনটি পদক্ষেপ হচ্ছে যে আল্লাহ বা অতি মহাশক্তিশালী কারোর সাথে সম্পর্ক তৈরি করা তাকে স্বীকার করা বিশ্বাস করা এবং এই শক্তির মাধ্যমে নিজের মধ্যে পবিত্রতা অর্জন করা সুতরাং ইসলাম ধর্ম এ ব্যাপারে সমাজকে অনেক ভালোভাবেই হেল্প করতে পারে তৃতীয়ত যেটি হচ্ছে মনের শান্তি বিবিসির দুই সালের এক রিপোর্টে দেখা যায় যে কিশোর ছেলে মেয়েদের মধ্যে ড্রাগ এবং ফ্যামিলি প্রবলেম বেশি দেখা যায় বিবিসির পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর এক বিলিয়ন জন জনসংখ্যা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছে ইসলাম আমাদের জীবনে আকাঙ্ক্ষিত ব্যালেন্স তৈরি করতে পারে ভারসাম্য তৈরি করতে পারে প্রায়ই আমাদের আমাদের প্রায় আকাঙ্ক্ষা প্রায়ই থাকা যায় যে স্কাই ইজ দ্য লিমিট অথবা তাও ক্রস ক্রস করে যায় কিন্তু আমাদের সম্পদ সীমাবদ্ধ এবং এই সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে মানুষের সমস্ত আকাঙ্ক্ষা পূরণ করা সম্পূর্ণ সম্ভব নয় বলে তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে তারা ভুগছে কিন্তু ইসলাম আমাদের এইভাবে আমাদের জীবনে আকাঙ্ক্ষিত ব্যালেন্স তৈরি করতে পারে ভারসাম্য তৈরি করতে পারে কিভাবে আমরা যদি সর্বশক্তিমান সষ্টার যিনি দয়ালু মেহেরবান তার সাথে যদি সম্পর্ক তৈরি করি পাচক্ত নামাজ পড়ি এবং তার কাছে সাহায্য চাই তিনি আমাদের আমাদের জীবনের এই জীবনকেও শান্তিময় করে তুলতে পারেন এবং পরবর্তী জীবনকেও শান্তিময় করে তুলে তুলতে পারেন তাদের আরেকটি সুপারিশ হচ্ছে একজন জীবন্ত খোদা এবং মহাবশের সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করা একজন যখন সত্যিকার অর্থে খোদাকে বিশ্বাস করতে পারে তার জীবনে খোদার বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে সে জীবনের অর্থ বুঝতে পারে যত সামাজিক এবং মানসিক সমস্যার কথা আমরা আলোচনা করলাম এ সমস্ত সমস্যার সমাধান সহজে করতে পারে আহমদে মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হাজরত মির্জা গোলাম আহমদ কালিয়ানি যিনি ইমাম ইমাম মাহাদি ও প্রতিষ্ঠিত মুসলিম ইমামুদাম জীবন্ত খোদার সম্বন্ধে লিখেন সত্যিকারের ধর্মের কথা এই রকম যে যুক্তি বুদ্ধির আলোকে এবং প্রকৃতির আলোকে তার সত্যতা প্রমাণ করা সম্ভব যে সমস্ত লোকের কাছে যারা স্বর্গীয় ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা প্রকৃতির নিয়মকানুন দেখেই বিশ্বাস করতে পারে যে একজন খোদা আছে এবং ইসলাম সেই ধরনের খোদার কথাই বলে যিনি বিন্দুমাত্র জোর জবরদস্তি বা কৃত্রিমতা প্রকাশ করেন না ইসলাম হচ্ছে সেই ধরনের খোদা পবিত্র কোরআন এই ধরনের ত্রুটিহীন খোদার কথা বলে অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের সত্যিকারের খোদাকে পরিত্যাগ করেছে যেমন খ্রিস্টানরা তার গুণে গুণাবলীকে সঠিকভাবে পেশ করেনি অথবা ছোট করে দেখিয়েছে ইহুদেরও তাই করেছে পত্তুলিকরাও তা করেছে আর্যরাও তা করেছে ইসলামের খোদা সেই খোদা যা প্রকৃতির আইনের আয়নাতে আমরা দেখতে পাই এবং যা প্রকৃতির বইয়ের মধ্যে দৃশ্যমান ইসলাম সেই কথাকে উপস্থাপন করে তিনি নতুন কিছু নয় কিন্তু সেই খোদা যা মানব হৃদয় সাক্ষ্য দেয় মানুষের বিবেক সাক্ষ্য দেয় আকাশ পাতাল সাক্ষ্য দেয় মাজমুয়ে এস্তার ভলিউম নম্বর আট আট দুই পৃষ্ঠায় ভলিউম নম্বর তিনশো দুই পৃষ্ঠায় তিনি এ কথাগুলো বলেছেন ইসলাম পাচক তো নামাজের মাধ্যমে এই ধরনের খোদাকে সেজদা করার কথা বলে এবং তার থেকে সমস্ত ধরনের অসুবিধা দূর করার প্রার্থনার কথা বলে এবং সকল ধরনের সুবিধা প্রদান করার জন্য প্রার্থনার কথা বলে ইসলামের শিক্ষার মূল্যবোধের যে উপযোগিতা এই যুগে অনেক বেশি তা আমরা বুঝতে পারি ইসলামের শিক্ষা যখন সঠিকভাবে বোঝা যায় এবং সময় ও পরিবেশের আলোকে বিচার করা হয় তখন বোঝা যায় আসলে এটি সঠিক এবং ন্যায় বিচার করেছে ইসলাম ভারসাম্যপূর্ণ দায়িত্ববোধের কথা বলে খ্রিস্টান ধর্মে বলা হয় যারা বিশ্বাসী তারা চিরস্থায়ী জান্নাতে যাবে আর যারা অবিশ্বাসী তারা চিরস্থায়ী দুযোগে যাবে কিন্তু ইসলাম বলে যে একটি নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য এরপরে সে আবার বেহেস্তে যেতে পারবে আবার যে ব্যক্তি এমন কাজ করে যে তার চিরস্থায়ী জাহান নামে থাকার কথা তাকেও ইসলাম বলে যে তেও সে চিরস্থায়ী জান্নাতে একসময় যেতে পারবে এভাবে ইসলাম একটি চিরস্থায়ী শান্তি ও ন্যায় বিচারের ভারসাম্যপূর্ণ শিক্ষা দেয় ইসলামের মধ্যে পবিত্র কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো বিভেদ নাই খ্রিস্টান ধর্ম যখন থেকেই গ্যালিলিও যুগ তখন থেকেই খ্রিস্টান ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে নিউটনের সময় এই বিভেদ দেখা যায় ডক্টর মুরিজ বুকাইলি তার বিখ্যাত বাইবেল এবং বিজ্ঞান গ্রন্থে বলেছেন যে কোরআন আল্লাহ তালা নাজিদ করেছেন এবং কোরআন সকল প্রকার স্বর্গীয় ও পৃথিবীর রহস্য জানে পবিত্র কোরআন মানসত্তাকে তার ভিতর ধারণ করতে বলে প্রতিফলিত করতে বলে তার বুদ্ধিবত্তাকে কাজে লাগাতে বলে বিজ্ঞানের কথা বলে পবিত্র কোরআনের সাঞ্চ পঞ্চাশটি আয়াতই বিজ্ঞানের কথা বলে সুতরাং ইসলামই বর্তমান যুগের একমাত্র সমাধান এবং আহমদে মুসলিম জামাত এটি প্র্যাকটিস করছে এবং এই প্র্যাকটিস দেখে আকর্ষিত হয়ে প্রতি বছর ছয় লাখেরও বেশি লোক সারা পৃথিবী থেকে আহমদিয়া মুসলিম জামাত বা সঠিক ইসলামের দিকে যোগ দিচ্ছে এবং সকল বিশ্বের যেখানে খলিফা মসজিদ নির্মাণ করতে যান তাদের লোকরা আহমদে মুসলিম জামাতকে স্বাগত জানায় ধন্যবাদ ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব অত্যন্ত সুন্দর ব্যাখ্যা আপনি দিয়েছেন এই এই কথাগুলো আমাদের সময় উপযোগী খুবই সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে আমাদের প্যানেলের কাছে একটি জনাব ইনামুর রহমান সাহেব ওনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি জনাব ইনামুর রহমান সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুসলমান আমাদের আমরা পাঁচ ওয়াক নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা যদি যাদের সামর্থ্য থাকে তারা হজও করতে যাই কিন্তু আমাদের ইমাম মাহাদি আলি সাল্লা সাল্লামকে মানার দরকারটা কি এটা আমরা কেন করব ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য এর আগেও আমাদের প্রোগ্রামে এই প্রশ্নটি এর আগেও করা হয়েছে তখন আমি একই উত্তর দিয়েছিলাম যা এখন দিব যে আমরা তো মুসলমান আমরা নামাজ রোজা পড়ি আমরা হজ করি আমরা সবকিছুই মানি কোরআন মানি তাহলে আমরা কেন আবার ইমাম মাহদি আসলামকে মানা আমাদের জন্য আবশ্যক কেননা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নিজে ভবিষ্যৎ বাণী করে গেছেন যে একটা সময় আসবে যখন ইসলামে শুধু নাম মাত্র বাকি থাকবে আর কোরআনে শুধু বাক্যগুলো থাকবে কিন্তু কোরআনের উপর কেউ আমল করবে না ইসলামের সঠিক শিক্ষার উপর কেউ আমল করবে না তখন ইমাম মাহদি আলাহাম আবির্ভাব করবেন এবং তখন যদি তোমরা জীবিত থাকো তাহলে তোমাদেরকে যদি বরফের পাহাড় ডিঙ্গিও যেতে হয় তোমরা তার কাছে যাও তার বয়াত গ্রহণ বয়াত নাও এবং তার তাকে সাহায্য করো এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিসে উল্লেখ রয়েছে যে তোমরা অবশ্যই ইমাম মাহদি আলাহিসামকে আমার সালাম পৌঁছাও তার হাতে বয়াত করো এবং তার সাহায্য করো এ কারণে যদি কেউ নিজেকে সত্যিকার অর্থে মুসলমান মনে করে তার জন্য আবশ্যক যে সে মহাজত মোহাম্মদ সাল্লাহ আসলামের আদেশ অনুযায়ী হজরত ইমাম মাহুদ আসলামের খবর পাওয়া পর্যন্তই সাথে সাথে তার তার প্রতি ইমান নিয়ে আসা এবং তার হাতে বয়াত গ্রহণ করা এবং তার কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের সালাম পৌঁছানো ধন্যবাদ ধন্যবাদ মৌলানা ইনামুর রহমান সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি এফ এম তরঙ্গে একশো দশমিক সাত গিগাহার্সে আমরা এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছি আমাদেরকে প্রশ্ন করুন এই নাম্বারে four one six six five two six four one six four one zero six five two two toll free number one eight five five four one six six five two two অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জনাব শামীম আহমদ সাহেবকে অনুরোধ করছি যে আমরা জানি ইসলামের বিজয় হবে আজ হোক কাল হোক কোনো এক সময় ইসলামের বিজয় হবে হজরত মসিহ মাহমদ আল্লাহ সাল্লাম আমাদেরকে সেই সুসংবাদ দিয়ে গেছেন হজরত মসিহ মাহমুদ আল্লাহ সাল্লামের সেই সুসংবাদ আমরা রুহানি খাজায়নে দেখতে পাই উনি বহুবার উল্লেখ করেছেন যেটা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণের মাধ্যমে আপনি এই ব্যাপারে আমাদেরকে যদি কিছু একটা কিছু বক্তব্য পেশ করতেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ রিঙ্কি সাহেব পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন ইসলামের বিজয় যে হবে এই সুসংবাদ এবং ভবিষ্যৎবাণী করেছেন এবং ইমামাদুল ইসলাম আমাদেরকে এই কথা জানিয়েছেন এবং এটা আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি রসুল্লাহ সাল্লাহ ইসলামের অনুসরণ করো তাহলেই এটাতে এই বিজয়টা তোমরা পাবে এবং আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত হবে তো মেমাদুল ইসলাম তার রুহানি খাজাত পুস্তকে বলেছেন যে পৃথিবীর মানুষ মনে করতে পারে যে খ্রিস্টান ধর্ম অবশেষে সমস্ত পৃথিবীতে বিস্তার লাভ করবে অথবা বৌদ্ধ ধর্ম পৃথিবীতে জয়যুক্ত হবে কিন্তু তারা তাদের ধারণার ভ্রান্তিতে রয়েছে স্মরণ রাখো এই ধরাপৃষ্ঠে কিছুই ঘটে না যতক্ষণ পর্যন্ত না আকাশে এর আদেশ হয় সুতরাং আকাশের ক্ষুধা আমাকে বলেছেন যে অবশেষে ইসলাম ধর্মই মানুষের হৃদয়কে জয় করবে মানবজাতির জন্য জগতে আজ কোরআন ব্যতিরেকে আর কোনো ধর্মগ্রন্থ নেই এবং আদম সন্তানের জন্য বর্তমানে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম ভিন্ন কোনো রসুল এবং সাফি নেই অতএব তোমরা সেই মহা গৌরবসম্পন্ন নবীর সাথে প্রেমসূত্রে আবদ্ধ হইতে চেষ্টা করো এবং অন্য কাউকে তার উপর কোনো প্রকারের শ্রেষ্ঠত্ব প্রদান করো না যেন আকাশে তোমরা মুক্তিপ্রাপ্ত পরিগণিত হতে পারো স্মরণ রেখো যে প্রকৃত মুক্তি কেবল মৃত্যুর পরই প্রকাশ হয় এরূপ নয় বরং প্রকৃত মুক্তি ইহজগতে এর আলো প্রকাশ করে থাকে প্রকৃত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি কে সেই প্রকৃত মুক্তিপ্রাপ্ত যে বিশ্বাস করে যে আল্লাহ সত্য এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার এবং তার সৃষ্ট জীবের মধ্যে যুজক স্থানীয় এবং আকাশের নিচে তার সমমর্যাদা বিশিষ্ট আর কোনো রসুল নেই এবং কোরআনের সমতুল্য আর কোনো ধর্মগ্রন্থ নেই অন্য কোনো মানুষকেই ক্ষুদাতালা চিরকাল জীবিত রাখতে ইচ্ছা করেননি কিন্তু তার এই মানোনীত নবীকে তিনি চিরকাল জীবিত রেখেছেন তার জীবিত রাখার জন্য ক্ষুধাতালা এই ব্যবস্থা করেছেন যে তার শরীয়ত এবং তার আধ্যাত্মিক শক্তিকে কিয়ামত পর্যন্ত কল্যাণবর্ষী করেছেন হজরত সাল্লাহ আলাইসাল্লাম এর মহিমা ও শ্রেষ্ঠত্বের বর্ণনা জবুরের ৪৫ নম্বর পংক্তিতে হজরত দাউদ আলাহ ইসলাম এইভাবে দিয়েছেন যে তুমি সৌন্দর্যে মানব সন্তান হতে বহু ঊর্ধ্বে তোমার ভাষাকে নিয়ামতের সংবাদ বলা হয়েছে এই কারণে খোদা তোমাকে অনাদিকাল পর্যন্ত কল্যাণমণ্ডিত করেছেন হে পেহলোয়ান তুমি স্বীয় জাকজমকের সাথে নিজ কটি দেশে তরবারি ধারণ করো আমানতদারি সহিংসুতা এবং সুবিচারের উপর স্বীয় মহত্ব ও সৌভাগ্যের সহিত আরোহণ করো কেননা তোমার ডানহস্ত তোমাকে ভীতিপ্রদ কর্ম করে দেখাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইস্লামের উপর তোমার সীমাহীন সালাম ও রহমত বর্ষিত হোক হে খোদা তার নিকট হতে আমি এই জ্যোতি লাভ করেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রাণের সাথে আমার প্রাণের মিলন চিরন্তন আমার হৃদয়কে সেই সুরা পান প্রাণ ভরে পান করিয়েছ তোমার চরিত্রে তোমার ক্ষুদার মহিমা দেখতে পাই তোমাকে পেয়েছি বলেই তো সেই অস্তিত্বকে পেয়েছি তোমার আচল স্পর্শ করলে ফাঁদ হতে পরিত্রাণ পাওয়া যায় তাই তো আমি তোমার দুয়ারে মস্তক অবনত করেছি খোদার কসম আমার হৃদয় হতে অন্য সকল ছবি মুছে গেছে যখন হতে অন্তরে তোমার এই ছবিকে অঙ্কিত করেছি হে শ্রেষ্ঠ রসুল তোমার জন্যই আমার শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ উন্মত হয়েছি তুমি অগ্রসর হয়েছ বলেই তো আমি কদম আগে বাড়িয়েছি আমার জন্য এই নিয়ামতের অধিকারী হওয়া সম্ভবপর ছিল না যদি না আমি আমাদের নেতা ও মৌলা নবীগণের গৌরব এবং মানবের শ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের পথকে অনুসরণ না করতাম সুতরাং আমি যা কিছু পেয়েছি তার অনুসরণেই পেয়েছি আমি আমার সত্য ও পূর্ণ জ্ঞান দ্বারা জ্ঞাত যে কোনো মানব এই নবী সাল্লাহ আলাইসাল্লাম এর আনুগত্য রেখে তোমাকে পেতে পারে না এবং পূর্ণ আধ্যাত্মিক তত্ত্বের অধিকারী হতে পারে না আমি এখানে এটাও বর্ণনা দিচ্ছি যে হজরত সাল্লাহ আলাইসাল্লামের সত্যিকার ও পূর্ণ আনুগত্যের পর কোন বিষয়টি সর্বপ্রথম হৃদয় সৃষ্টি করে অতএব স্মরণ রেখো এটা হলে সুষ্ঠু আত্মা অর্থাৎ হৃদয় হতে দুনিয়ার মহ দুরবিত হয়ে যায় এবং হৃদয় এক চিরন্তন ও চিরস্থায়ী আনন্দের প্রত্যাশী হয় এবং এরপর সকল সচল ও পূর্ণ ক্ষুধার ভালোবাসা এ সুস্থ আত্মার জন্য লাভ হয়ে যায় এ সকল নিয়ামত আহজরত সাল্লাহ সাল্লামের অনুসরণের উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় ধন্যবাদ ধন্যবাদ জনাম শামীম আহমদ সাহেব শ্রুতি শ্রোতামণ্ডলী অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির থেকে আর ফেরত আসার আগে আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা আমাদেরকে ফোন করতে পারেন four one six six four one six four one zero six five two two বিরতির সময় আমরা একটি নজম শুনব নজম পরিবেশন করবেন জনাব তৌফিক আহমদ সাহেব দেশারা আজ মাহদির ডাকে ওরে আমার দেশের ভাই ওরে আমার দেশের ভাই দেখছে তুই সুদূর পানে জাগছে সারা জগৎটাই জাগছে সারা জগৎটাই তৃত্ববাদের কেন্দ্রভূমি ইউরোপ আর মার্কিন দেশে মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে আফ্রিকার নতুন প্রাতে দিচ্ছে আজান বিলাল আফ্রিকার নতুন প্রাতে দিচ্ছে আজান বিলাল সলিব আজি ব্যর্থ সেথা জয়ী হলো আল হিলাল জয়ী হলো আল হিলাল সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবি রুদয় স্থান জাগছে সবাই জাগার পালা চতুর্দিকে জাগার গান জাগছে সবাই জাগার পালা চতুর্দিকে জাগার গান এখন যদি ঘুমিয়ে থাকিস যাবে চলে সুবে সাধে এখন যদি ঘুমিয়ে থাকিস যাবে চলে সুবে সাধে উঠ জেগে ভাই বন্ধুরা সব বল সবে আজ লাভবায়েক উঠ জেগে ভাই বন্ধুরা সব বল সবে আজ লাভবায়েক দে আজ মাহদির ডাকে ওরে আমার দেশের ভাই ওরে আমার দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতহ বিরতির পর আমরা আবারও ফেরত এসেছি আমাদের এই সরাসরি অনুষ্ঠানে সুধী শ্রোতামণ্ডলী আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন এফ এম তরঙ্গে একশো দশমিক সাত গিগাহার্সে আমাদের এই প্রোগ্রাম সরাসরি আপনারা শুনতে পাবেন চীন রেডিওতে এছাড়াও এই অনুষ্ঠান আপনারা শুনতে পারবেন W dot voice of Islam Bangla dot C এবং ডট কম ওয়েবসাইটে আপনাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন আমাদের কাছে ফোন করার ঠিকানা হচ্ছে four one six four one zero six five two two toll free number one eight five five four one six four one zero six five two two শুধু দর্শক মণ্ডলী আমাদের আজকের এই আয়োজন এর মূল লক্ষ্যই হলো ঐশী প্রতিশ্রুত ও মহানবী সাল্লাহ ইসলামের সুসংবাদ অনুযায়ী শেষ যুগে আবির্ভূত মহাপুরুষের আগমন বার্তা এবং তার সত্যতা সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা আজ ধর্মজগতে চরম অস্থিরতা ও হানাহানি বিরাজমান এই থেকে উত্তরণ আর এই জগৎকে শান্তিময় ও স্বর্গধামে পরিণত করার জন্য এই প্রতিশ্রুত মহাপুরুষের সাথে সংশ্লিষ্ট হওয়া আবশ্যক তাকে মানার জন্য বা মানার গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম স্বয়ং নিজে নির্দেশ দিয়েছেন তিনি বলেন ইমাম মাহাদি আলাহ সাল্লাতামের আগমন বার্তা শুনলে বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার কাছে যেও এবং তার হাতে বয়াত করো আর আমার সালাম পৌঁছে দিও খোদার নৈকট্য ও প্রিয় বান্দা হবার জন্য তার নির্দেশ পালন করাও আবশ্যক এই চিরন্তন সত্যের প্রতি সবাইকে উদ্দাত আহ্বান জানিয়েই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য মুক্ত মন নিয়ে এই অনুষ্ঠানকে শুনলে সত্য আপনার সামনে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের সবাইকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া করে তৌফিক দান দান করার জন্য তৌফিক দিন তৌফিক তৌফিক দিন আমিন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি জনাব ইনামুর রহমান সাহেবকে একটি প্রশ্ন করতে চাচ্ছি আমার প্রশ্নটি হচ্ছে আমরা জানি হজরত মসিহ মাহমুদ আলাহ সাল্লাতামের আবির্ভূত হওয়ার সময় বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল আপনি এই ভবিষ্যৎবাণী যদি এক দুইটা এক দুটা ভবিষ্যৎবাণী যদি আপনি আমাদের উদ্দেশ্যে আলোকপাত করেন তাহলে খুবই খুশি হব ধন্যবাদ ইসলামের আবির্ভাবের ব্যাপারে যে নিদর্শনাবলীগুলো উল্লেখ করা হয়েছে হাদিসে হাদিসে সেগুলো তো অনেক বেশি আমি এক দুইটা শুধু উল্লেখ করি যে হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন যে প্রথমে দজ্জালের আবির্ভাব হবে দজ্জাল এসে দজ্জালের অনেক বেশি বলা হয়েছে সে তার এক চোখ কানা হবে তার বাম চোখটা কানা ডান চোখটা তার কানা হবে এবং তার কপালে লেখা থাকে থাকবে কাফের এবং তার সে একটা গাধার উপর চড়ে আবির্ভাব হবে তার আর তার গাধার দু খানের মাঝখানে ষাট গজের উপরে ব্যবধান থাকবে এবং সে যে একটা এমন জায়গা যেখানে কোনো ফসল হয় না সেখানে সে যাবে এবং সেই জমিকে সে আদেশ দিবে তো সেই জমিও ফসল উৎপাদন করা শুরু করে দিবে সে নতুন করে নদীর নদী সঞ্চালন করবে এরকম অনেকগুলো রয়েছে দজ্জালের আবির্ভাব যে নিদর্শনগুলো রয়েছে এখন আমরা যদি দেখি যে এখন আমরা আমরা দাবি করছি যে হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইসালাম তিনি মসিহে মাউদ তার মানে তিনি তার আবির্ভাবের সময় অবশ্যই দজ্জালেরও আবির্ভাব হয়েছে তো দজ্জালের আবির্ভাবের ব্যাপারে এটা বলা হয়েছে যে সে এখন একটি যখন হজরত মোহাম্মদ যখন যে সময় তিনি ভবিষ্যৎবাণী করছিলেন সে সময় দজ্জাল একটি দ্বীপের মধ্যে আটক রয়েছে এবং যখন আল্লাহ তালা তরফ থেকে সে হুকুম পাবে এবং যখন তার পারমিশন হবে সে এই সেই দ্বীপ থেকে বের হয়ে আসবে এবং তখন যখন দজ্জাল আসবে তখন রোমান যারা আছে তাদের অনেক বেশি আধিপত্য হবে তার মানে অর্থাৎ ইসাই অর্থাৎ আপনার খ্রিস্টান যারা আছে তাদের অনেক বেশি আধিপত্য হবে এখন আমরা যদি দেখি এই সবগুলো নিদর্শন পুরা হয়ে গিয়েছে কারণ এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের অবলম্বী যারা রয়েছে সে তারা হচ্ছে খ্রিস্টান এবং আমরা যদি দেখি এই দজ্জালের ব্যাপারে এখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে আচ্ছা। যে যানবাহন হিসেবে ট্রান্সপোর্টেশন হিসেবে ব্যবহার করা হতো গাধাকে এখন যদি আমরা দেখি আমরা কি ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করছি আমরা ব্যবহার করছি গাড়ি অথবা ট্রেন অথবা প্লেন সে সবগুলোই যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি চোদ্দশো বছর আগে যেই নিদর্শন গুলো বলে গেছেন যে আলামত গুলো বলে গেছেন যে দজালের গাধা হবে গাধার দোকানের মধ্যে এত ব্যবধান থাকবে গাধার পিঠে মানুষ চড়বে না বরং পেটের ভিতরে চড়বে এবং ওই গাধা আগুন খাবে আপনার কোনো পানি খাবে না বরং আগুন খাবে এবং আগুনের মাধ্যমে চলবে তো এটা একটা অদ্ভুত একটা দৃশ্য যদি আমরা কল্পনা করি যে একদিকে যাত্রীরাও পেটেই বসছে আর সাথে দজ্জালের যে গাধাটা সেও খাচ্ছে যে আগুনটা খাচ্ছে কিন্তু আগুনের কারণে যাত্রীরা কোনো জ্বলে যাচ্ছে না তো এখন যদি আমরা দেখি নতুন যুগের যে গাধা ট্রান্সপোর্টেশন সেটা হলো গাড়ি অথবা আপনার ট্রেন আর ট্রেনের আমরা জানি যে যে কোনো ধরনের ফিউল ইউজ করা হয় পেট্রোল হোক অথবা অন্য কোনো গ্যাসোলিন হোক যে কোনো যে ধরনেরই আপনার ব্যবহার করা হোক না কেন কিন্তু সেটা আগুনের নাম মাত্রই ওরকম আপনার আগুনের শক্তি দ্বারাই সেসব যানবাহন গুলো চলাচল করছে এবং তাদের পেটের মধ্যেই আপনার পেট্রোল ভরা হচ্ছে কিন্তু পেটের ভিতরে আবার যাত্রীরাও বসছে এছাড়া আপনি যদি দেখেন এখন পশ্চিমা বিশ্বের যে খ্রিস্টান দেশগুলো রয়েছে বড় বড় পশ্চিমা শক্তিগুলো তাদেরকেও আপনারা যদি দেখেন তারা এক বিরান জায়গা যেখানে যে কোনো মৌলানা আমাদের সাথে এই মুহূর্তে একটা আমি দুঃখিত আপনাকে প্রশ্নের উত্তরে আপনাকে বাধা দেওয়ার জন্য আমার সাথে একটি ফোন লাইনে একজন প্রশ্ন করতে চাচ্ছেন নিজামুল হক সাহেব টরন্টো থেকে আমি সেই কোশ্চেনটা নিয়ে নিচ্ছি নিজামুল হক সাহেব আসসালামু আলাইকুম আপনার প্রশ্নটি করুন সম্ভবত আমরা নিজামুল হক সাহেবকে হারিয়ে ফেলেছি মৌলানা ইনামুসা রহমান সাহেবের সাথে আমি আবার আরেকটি কোশ্চেন করার জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে যখন ইমামাদি আদি সাল্লাম আবির্ভূত হয়েছিলেন তখন সেই সময় প্লেগের আবির্ভাব হয়েছিল তো তখনকার সেই ঘটনা যদি আপনি আমাদেরকে দুই মিনিটে উল্লেখ করেন তাহলে খুব উপকৃত হব জি প্লেগের ব্যাপারে একটু ব্যাকগ্রাউন্ডও আমি বলে দিই যে প্লেগের প্রাদুর্ভাব হওয়ার আগেই মির্জা গোলাম মোহাম্মদ সাহেব ঘোষণা দিয়েছিলেন যে তিনি এরকম স্বপ্নে দেখেছেন অথবা কাশ্যে দেখেছেন যে এরকম পাঞ্জাব প্রদেশ যেটা ইন্ডিয়ার সেখানে অনেক বেশি প্লেগের প্রাদুর্ভাব হবে এবং পুরা ইন্ডিয়াতেই আপনার তখন যে ভারতবর্ষ ছিল ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই এলাকাতে প্লেগ হবে আর স্পেশালি আপনার পাঞ্জাব প্রদেশে হবে কিন্তু তখন মির্জা গোলাম মোহাম্মদ সাহেবের যারা বিরোধী ছিল তারা সবাই এ নিয়ে ঠাট্টা করলো এবং কেউ এদিকে কর্ণপাত করলো না তারপরে যখন এই প্লেগ শুরু হলো এরকম হলো যে আপনার গ্রামের পর গ্রাম সব খালি হয়ে গিয়েছিল প্লেগের কারণে লোক মারা গেল এবং প্লেগ যেহেতু আপনার এটা একটা মহামারী ছিল এবং ছোঁয়াচে রোগ ছিল এ কারণে এমনও হয়েছে যে লাশ মরে মরে যাওয়ার পরে লাশ পচে গলে গেছে কিন্তু কেউ লাশকে দাফন করারও কেউ ছিল না এমন অবস্থাও হয়েছে لوکم جمع حضرت مسیح محدود باعث کرالہ تکام کو بولتے ہیں جادی جا حضرت مسیح محدود السلام کے مانتے پلیگے جا এবং যারা মানবে না তারা তাদের তাদের কোনো গ্যারান্টি নেই তারা কেউ বেঁচে থাকতে পারে আবার কেউ মারা যেতে পারে কিন্তু আহমদিরা মারা যাবে না আর সেরকমই হয়েছিল যে কোনো আহমদি মারা যায়নি কিন্তু লক্ষ লক্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান মারা গিয়েছিল এই প্লেগে এবং এটা অনেক বড় একটা সত্যতার প্রমাণ ছিল এরকমই হজরত ইসা আসলামও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তার যখন দ্বিতীয় আগমন হবে তখন প্লেগের প্রাদুর্ভাব হবে তো এই এই প্লেগ শুধু একটা প্লেগের মাধ্যমে আমরা প্রমাণ পাই যে হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাহাতাম তিনি তার দাবিতে সত্যবাদী ছিলেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবারও নিজামুল হক সাহেব টরন্টো থেকে ফোন করেছেন নিজামুল হক সাহেব আসসালাম আলাইকুম আপনার প্রশ্নটি করুন ওয়ালাইকুম সালাম আমার প্যানেলের কাছে যে ইমাম আসবেন চোদ্দশো হিজড়ির শিরোভাগে যা বিশ্বনবী কাতামান নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের কথা সারা পৃথিবীবাসী জানে খ্রিস্টানরাও জানে মুসলমানরাও জানে তাহলে চোদ্দশো হিজড়ি শিরোভাগে যে ইমাম মেহদি আল ইসলাম আসবেন এবং এসে গেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওনাকে আমরা চিনব কি করে আর সনটাই বা আমরা চোদ্দশো শুরু ভাগ বা শুরুতে এটি আমরা কাউন্ট করবো কিভাবে নির্ধারণ করবো কিভাবে আর যদি তাই হয় তাহলে খ্রিস্টান জাতি এবং মুসলমান জাতি এখনো আসমানের দিকে তাকিয়ে আছে কখন ইসাল ইসলাম আসবেন বা মতিমুদুল ইসলাম হবেন উনি আয়সা আচ্ছা, সবাইকে ইসলাম ধর্ম পালন করাবেন এটা কি এই এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন সালামালাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ নিজামুল হক সাহেব আমি প্রশ্নটি জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে রাখতে চাচ্ছি প্রশ্নটি ছিল আমরা জানি এখন হজরত মোহাম্মদ ইসলামের একটি হাদিসে যে চোদ্দশো ভাগের শিরোভাগে হজরত মুসিমাদ আল্লাহ সাল্লাহ সাল্লাম আবির্ভূত হবেন তো আমরা কিভাবে বুঝবো এই চোদ্দশো সাল কখন এসেছে এবং চোদ্দশো সালের গণনাটা আমরা কিভাবে বুঝবো যদি আপনি আলোকপাত করতেন তো আমি প্রথমে হিজরির চতুর্দশ শতাব্দী হিসাবটা কিভাবে আসে সেটা যেটা প্রসিদ্ধ হাদিস যে হজরত মোহাম্মদ বলেছেন যে প্রতি শতাব্দীর শিরোভাবে একজন করে ধর্ম সংস্কারক আসবেন সে অনুযায়ী প্রতি শতাব্দীর শিরোভাগেই আমরা ধর্ম সংস্কারকদের আসতে দেখেছি এবং ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত আল্লাহ তালা একজন করে ধর্ম সংস্কারক প্রেরণ করেছেন এবং যুগের চাহিদা অনুযায়ী তারা ধর্মের ইসলাম ধর্মের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি তৈরি হয়েছিল প্র্যাকটিসের ক্ষেত্রে সেগুলি আবার সংশোধন করে দিয়ে গেছেন যেমন হিজরি ষষ্ঠ পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে আমরা দেখি যে ইমাম গাজ্জালি রহমতুল আলাহে অথবা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহ সেই হিসাব অনুযায়ী চোদ্দোশো শতাব্দীতে প্রথম ভাগে ইমাম আল ইসলামের আবির্ভাবের কথা এবং রসুলসাল্লামের প্রসিদ্ধ হাদিস থেকে আমরা জানি যে ইমান যখন সুরায়া নক্ষত্রে চলিয়া যাবে তখন ইমাম ইসলামের মাধ্যমে এই ইসলাম ধর্ম পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং চোদ্দোশো হিজড়ি প্রথম দিকে আর কোনো ধর্ম সংস্কারক হিসেবে কেউ দাবি করেনি একমাত্র হজরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি আলাইসাল্লামী সেই সময় দাবি করেছিলেন তো আমি যদি সেই সময়কার ধর্মীয় অবক্ষয়ের একটা প্রেক্ষাপট তুলিয়ে ধরি যে ব্রিটিশ ভারতে মুসলমানদের ইতিহাস একদিকে যেমন দুঃখ গ্লানির ইতিহাস ব্যর্থতা ও বিজিতের ইতিহাস অপরদিকে তেমনি সংগ্রামেরও ইতিহাস ঋতরাজ্য ও গৌরব পুনরুদ্ধারের যুদ্ধের ইতিহাস ভারতবর্ষের ভূখণ্ড দখলের সাথে সাথে ব্রিটিশরা চেয়েছিল এদেশের সকল ধর্ম এবং সংস্কৃতিকে জয় করতে এবং সেই লক্ষ্যে সংগ্রাম করে চলেছিল তাদের পাদ্রীরাও পণ্ডিতেরাও এই সংগ্রামে তারা সফলতা অর্জন করে অগ্রসরও হচ্ছিল ক্রমাগত পাদ্রীদের লক্ষ্যস্থল ছিল প্রধানত মুসলমান এবং ম্যাক্সুয়েলের মত পণ্ডিতদের লক্ষ্যস্থল ছিল হিন্দু ও অন্যরা ধর্মীয় এবং সাংস্কৃতিক এই আক্রমণের মুখে নিজেদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার্থে হিন্দুদের মধ্যে গড়ে উঠেছিল বিভিন্ন ধর্ম আন্দোলন যেমন সনাতন ধর্ম আর্য সমাজী ব্রাহ্ম সমাজী প্রভৃতি কিন্তু তখনও মুসলমানদের মধ্যে অনুরূপ কোনো ধর্ম আন্দোলন গড়ে ওঠেনি বরং পাদ্রীদের কাছে পরবৃত হয়ে মুসলমানদের বড় বড় আলেম ও খ্রিস্টান হয়ে যাচ্ছিল এবং অন্যান্য আলেমরা তাদের বিরুদ্ধে কুফুরি ফতোয়া দিয়ে ক্ষান্ত থাকতেন না তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতেন না না খ্রিস্টান আক্রমণ প্রতিহত করতেন একমাত্র বস্তুত অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং ঊনবিংশ শতাব্দীর প্রায় সমস্ত কালটাই ছিল মুসলমানদের জন্য এক মহা দুর্যোগের কাল তখন একদিকে তারা রাজ্যরা রাজ্যহারা হয়েছে অপরদিকে তারা ধর্মহারাও হচ্ছিল এই শোচনীয় অবস্থায় তাহাদেরকে সহায়তা করার জন্য কেউ ছিল না না ভারতবর্ষে না সমগ্র মুসলিম জাহানে সর্বত্রই চলছিল খ্রিস্টান রাজত্বের ও প্রতাপের জয় জয়কার মুসলমানদের এই হতাশাগ্রস্ত ও বিপর্যস্ত পরিস্থিতিতে আঠারোশো সালে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ঐশী নির্দেশে ইসলামের আহমদী আন্দোলনের ভিত্তি স্থাপন করেন এই আন্দোলনের জনৈক বিরুদ্ধবাদী লিখেছেন যে আধুনিক ইতিহাসে ঊনবিংশ শতাব্দীর সময়কালটা অত্যন্ত গুরুত্ববহ বিশেষ করে এটাই যে সেই শতাব্দী যখন মুসলিম জাহানে বুদ্ধিভিত্তিক অস্থিরতা ও টান পোড়েন চরমে পৌঁছেছিল হিন্দুস্থান ছিল এইরূপ অস্থিরতা উত্তেজনার অন্যতম কেন্দ্র এখানে প্রাচ্য ও প্রাতিচ্যের কৃষ্টি কালচারের টান পোড়ান পুরাতন ও নতুন শিক্ষা পদ্ধতির মধ্যকার দ্বন্দ্ব প্রাচীন ও নবীন বিশ্বের মতাদর্শ এবং ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যকার দ্বন্দ্ব তুঙ্গে উঠেছিল এবং উভয় শক্তি উত্তরণের জন্য ঘোরতর সংগ্রামে লিপ্ত হয়ে পড়েছিল আন্দোলনের দৃষ্টপথ উন্মোচিত হয়ে পড়ে তখন যখন আঠারোশো সাতান্ন সালে স্বাধীনতা সংগ্রামে পরাভূত হয়ে যায় এই পরাজয় মুসলমানদেরকে মর্মাহত করে ফেলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে তাদের চিন্তা চেতনা অসার হয়ে পড়ে তারা বিপদাপন্ন হয়ে পড়েছিল দ্বৈত দাসত্বের রাজনৈতিক এবং সাংস্কৃতিক একদিকে বিজয়ী শক্তি ব্রিটিশ সারা বিশ্বে ভারতবর্ষে তাদের সংস্কৃতি ও সভ্যতা বিস্তারের বিস্তারের জন্য দুর্দান্ত অভিযান শুরু করে দিয়েছিল অপরদিকে খ্রিস্টান মিশনীরা যারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল এবং তার তাদেরকে খ্রিস্ট ধর্মে অন্যদেরকে ধর্মান্তরিত করার কাজে উত্তরোত্তর তৎপরতা বৃদ্ধি করতে চেয়েছিল তাদের প্রধান টার্গেট ছিল নতুন প্রজন্মের মুসলমানরা স্কুল কলেজ ছিল তাদের প্রধান ক্ষেত্র কর্মক্ষেত্র সেখানে তারা লিপ্ত থাকত বুদ্ধিভিত্তিক বিভ্রান্তি ছড়াবার কাজে ভারতবর্ষে খ্রিস্ট ধর্মের ধর্মান্তরের কাজ শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেই সময় আসল বিপদ যা দেখা দিয়েছিল তা মূর্তাদ বা ধর্মত্যাগী হয়ে যা বরং তা ছিল সংশয় নাস্তিকতা এই রকম পরিস্থিতিতেই মুসলিম ফেরকাগুলো পারস্পরিক দ্বন্দ্ব সংঘাটে ব্যস্ত ছিল রক্তাক্ত দাঙ্গায় নিপতিত ছিল ফেরকাগত দাঙ্গাহামা ছড়িয়ে পড়েছিল মানসিক বিভ্রান্তিও জন্ম নিচ্ছিল তখনই এই যুগটাই ছিল হজরত ইমাম মাহাদি এবং মুসলিম ইসলামের আগমনের সঠিক কাল এবং সেই সময়ে তিনি এসেছেন সে সময় আর কেউ তিনি ব্যতীত কেউ দাবি করেননি সুতরাং একমাত্র এই সময়টি হচ্ছে ইমাম ইসলামের কাল তার সপক্ষে সূর্য চন্দ্রগ্রহণ হয়েছে তার সপক্ষে কোরআন শরীফের যত ভবিষ্যৎবাণীগুলো ছিল আলামতগুলো ছিল যুগের সেগুলো আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি এবং তার মৃত্যুর পর খেলাফত আলাম ইনহাজুদ নবয়তের মাধ্যমে যে খেলাফত প্রতিষ্ঠার কথা ছিল সেটিও প্রতিষ্ঠিত হয়েছে এখন পঞ্চম খেলাফত চলছে একশো বছর পার হয়ে গেছে ইসলাম দুইশো বারোটি দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং একই খলিফার খোদ বা সারা পৃথিবীতে আমরা প্রতি শনিবার এমটিআর ডট টিভির মাধ্যমে আমরা লাইভ শুনে থাকি এবং সেই অনুযায়ী সারা বিশ্বের আহমদিরা একই কথা অনুযায়ী উঠে এবং বসে সুতরাং এটাই ইমাম ইসলামের যুগ ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব অত্যন্ত যুগোপযোগী আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক অনেকগুলো বিষয় আপনার এই কোশ্চেনের উত্তরে উঠে এসেছে আশা করি আমাদের শ্রোতা মণ্ডলীরা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন শেষ অলমোস্ট আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই অনুষ্ঠানের জনাব সাইফুল ইসলাম সাহেবের কাছে আমি একটি শেষ প্রশ্ন করব যদি দুই মিনিটে উত্তর দিতেন যে আমরা জানি হজরত মুসিমাদ আলাইসাল্লাম আবির্ভূত হয়েছেন তিনি যোগ ইমাম ওনার আসার প্রয়োজনটা কি কী দরকার ওনার আসার এই যুগে যদি দুই মিনিটে উত্তর দিতেন আমি প্রথম দিকে যে আমাদের স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দেখিয়েছে যে অবক্ষয় যে চরম অবক্ষয় এবং সেই অবক্ষয়ের কারণে নাস্তিকতা যেমন ব্যক্তি হয়েছে বিবাহ বহির্ভূত যে বিয়ে শাদির কথা এবং সন্তান সন্তান সন্ততি জন্ম নিচ্ছে এবং সেই সন্তান সন্ততিরা তারা ফ্রাস্ট্রেশনে অ্যাংজাইটিতে ভুগছে সমাজে অবক্ষয় ছড়িয়ে যাচ্ছে এবং আল্লাহ তালাকে ভুলে গেছে এবং অন্যান্য ধর্মরা সঠিক আল্লাহকে উপস্থাপন করছে না এরকম এক সময় হজরত ইমাম হাজ ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন এবং সঠিক আল্লাহর ব্যাখ্যা দিয়েছেন কোরআন শরীফের যুগ উপযোগী ব্যাখ্যা দিয়েছেন এবং সমাজের সমস্যা বর্তমান সমস্যাগুলি যুব যুগোপযোগী সমাধান দিচ্ছেন তার প্রমাণ হচ্ছে যে সারা বিশ্বে আহমদিয়ার মুসলিম জামাতের খলিফা যেখানেই যাচ্ছেন সেখানে তিনি যখন মসজিদ তৈরি করতে যাচ্ছেন উদ্বোধন করতে যাচ্ছেন সেখানকার নাস্তিক আস্তিক খ্রিস্টান বিধর্মীরা বলছে আপনাদের শিক্ষা খুব সুন্দর এই সময়ের জন্য এই ইসলামের বাণী প্রয়োজন আপনারা আসুন আমাদের এখানে মসজিদ তৈরি করুন এখান থেকে শান্তির বাণী ছড়িয়ে দেন পৃথিবীতে সুতরাং এর থেকে স্পষ্ট বোঝা যায় যে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতি আল্লাহ কর্তৃক একমাত্র লাইসেন্সধারী এ যুগে আল্লাহর কথা প্রচার ও প্রসারের যুগ মানব সেবার করার যুগ এবং সেটা আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফার নেতৃত্বে আমরা করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য শ্রোতা শ্রোতামণ্ডলী এই ছিল আমাদের আজকের এক ঘন্টার প্রোগ্রাম শুরুতেই বলেছিলাম আমরা হজরত মুসিহ মাউদ আলাহ সাল্লাতামের সত্যতা আমাদের আপনাদের সামনে তুলে ধরব এবং এরই সাথে সামঞ্জস্য রেখে আমরা আরও কথা বলবো আহমদিরা জামাতের আমাদের ধর্মবিশ্বাস আমাদের প্রতিপাদ্য এবং এই জামাতের ঘটন এই জামাত গঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য কী একই সাথে আমরা বিভিন্ন আপত্তিরও খণ্ডন করার চেষ্টা করেছি প্রয়াস পেয়েছি শুধু মণ্ডলী আপনাদের কাছে আমি বিনীতভাবে একটি অনুরোধ রাখতে চাই যে হজরত মুসিহে মাউদ আলাহ সাল্লাম এসেছেন এবং তিনি আল্লাহর নামে পৃথিবীতে আসার দাবি করেছেন আপনাদের কাছে আমাদের একটি সবিনয় অনুরোধ যে এই এই দাবি যিনি যাচাই বাছাই করে দেখুন কারো কথায় প্ররোচিত হবেন না তৃতীয় কোনো পক্ষের কর্ণপাত করবেন না আপনি সরাসরি আল্লাহর দরবারে জিজ্ঞেস করুন যে এই ব্যক্তি যে খোদা তোমার পক্ষ থেকে আসার দাবি করেছেন তিনি সত্য কি মিথ্যা যদি আপনার মন পরিষ্কার হয় যদি আল্লাহর কাছে আপনি ইশারা পান যদি আপনি বুঝতে পারেন যে ইমাম মাহাদি আলাই সাল্লাতাম মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি সত্য তাহলে তার